এত্তেবা না থাকলে রসুল সাল্লা সাল্লামের এত্তেবা যদি না থাকে তাহলে আমল বাতিল হয়ে যায় আল্লাহ পাক বলেন আহাদা এখনো মনে হয় আমরা আওয়াজ শুনতে পাচ্ছি যারা স্বেচ্ছাসেবক আছেন তারা মেহরবানি করে অন্য কাজ ফেলে দিয়ে আগে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন প্রয়োজন বোধে খাওয়া দাওয়ার লাইন ইয়েতে টুঙ্গির মাঠেও হয় কিন্তু এরকম বিশৃঙ্খলা দেখা যায় না খাওয়া দাওয়ার লাইনে দাঁড়িয়ে হই হই রই রই করতে হবে বিষয়টি এমন নয় বলতেছিলাম আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা আরব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সূরায়ে কাহাফের এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির আবুল ফেদা রহমাতুল্লাহ আলাইহি তার ভুবন বিখ্যাত তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে এই আয়াতের মধ্যে আমল কবুলের দুইটি শর্ত পাওয়া যায় এক নাম্বার শর্ত হলো এখলাস আর দুই নাম্বার শর্ত হলো মোতাবাতুর রসুল সাল্লাহু আলহ্লাম আমলের ভিতরে যদি এখলাস না থাকে দুনিয়ার লৌকিকতা প্রদর্শনীয় লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করা হলে সে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না আমল কবুলের দ্বিতীয় শর্ত হল আমলটি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের দেওয়া সোনাত অনুযায়ী হতে হবে আল্লাহর নবী বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন আমল করলো যে আমল আমাদের শরীয়ত অনুমোদন করে না ফাহুয়ারদ্দুন সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত এর্তেবা যদি না থাকে আমল বাতিল হয়ে যায় এর্তেবার বিপরীত হলো এবতেদা এবতেদা মানে হলো বিদাত আবিষ্কার করা বেদাত কাকে বলে মাঝহাবি তাকলিদপন্থী উলামায়ে কেরাম তারা বেদাতের সংজ্ঞা ভালো করে জানে না আমাদের দেশে তথাকথিত বাপ দাদার রসম পূজারী আহলে হাদিস ওলামায়ে কেরাম যুগের পর যুগ ধরে যারা বেদাতের ঠিকাদারি করে আসছেন বেদাতের প্রচলন সমাজে ঘটাচ্ছেন তারাও কিন্তু বেদাতের সংজ্ঞা ভালো করে জানে না আমি গেলাম এক মাহফিলে জনৈক আলেমে দিন বললেন যে ইখতলাফি মাসলা সম্পর্কে যেন কোনো কথা না বলা হয় তা আমি বললাম বিসমিল্লা নিয়ে আছে আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি ইখতলাফ আছে আল্লাহর আকার আছে কি নাই ইখতলাফ আছে ফার্সি ভাষায় কোরআন তেলাওয়াত বৈধ না অবৈধ ইখতলাফ আছে কোরআনের সুরা ও আয়াত নিয়ে ইখতলাফ আছে তাহলে আমি কোন বিষয়ে আলোচনা করব আপনি আমাকে বলুন তো বলছে মুনাজাত আর দুই আজান নিয়ে কথা বলবেন না মিলাদ কিয়াম সম্পর্কে যত পারেন বলেন তা আমি বললাম যে ও বুঝতে পেরেছি মাঝহাবি বেদাত সম্পর্কে যা পারো তা বলো তবে আহলে হাদিস বেদাত সম্পর্কে যেন কিছু না বলা হয় আহলে হাদিস বেদাত মানে হলো আহলে হাদিসদের মধ্যে যেই বেদাত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে সেই বিষয়ে কথা বলা নিষেধ অন্য কোন বিষয়ে বলা যাবে জনৈক আহলে হাদিস আলেম তিনি জোরে আমিন আসতে আমিন নিয়ে ঝগড়া করছেন কিন্তু দেখা যাচ্ছে তারই সমর্থিত একজন সাইকুল হাদিস তার বইয়ের মধ্যে তাবিদের নকশা আছে এবং একটি জেলা দায়িত্বশীল সেই জেলা দায়িত্বশীলের গায়ের মধ্যে এক গুচ্ছ তাবিজ তাবিজ ব্যবহার করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় আমল বাতিল হয়ে যায় জাহান নাম ওয়াজিব হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে রাষ্ট্রপতি তাকে হত্যা করতে পারে হত্যাযোগ্য অপরাধ অথচ তিনি তাবিজের ব্যবসা করছেন তারপরেও বলছেন আমি আহলুল হাদিস দুঃখজনক হলেও সত্য আজকে আমরা বেদাত শব্দের অর্থ ভালো করে জানি না বড় বড় ওলামায় কেরামদেরকে বেদাত সম্পর্কে বলা হলে তখন তারা বলে থাকেন হ্যাঁ যদি এটা বেদাত হয় তাহলে তো রেলগাড়িতে চড়াও বেদাত যদি ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা বেদাত হয় তাহলে তো রেলগাড়িতে চড়াও বেদাত ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাকে এক তালেব এলেম বলেছিলেন যে আল্লাহর নবীর জামানায় চশমা ছিল না তাই চশমাও বেদাত আপনি এত ওয়াজ করেন তো চশমা ব্যবহার করেন কেন আমি তালেব এলেমকে বললাম বাবা তুমি কি নবীর জামানায় ছিলে তো বলে আমি তো ছিলাম না তো তুমি কি আমিও বেদা তো বললাম তুমি তো পুরাটাই বেদা আর আমার চশমাটা বেদা তো তাহলে তোমার ব্যাপারে তুমি আগে চিন্তা ভাবনা করো আর আমার ব্যাপারে তুমি পরে ভাবনায় আনো বন্ধুগণ বেদাত শব্দের অর্থ আল্লাহ নবীর এই হাদিস থেকে পরিষ্কার হয় মা আয়েশা সিদ্দিকা বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি আমার এই শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করল যার অনুমোদন এই শরীয়তে নাই সেটা আমার দুধ সেটা বেদাত শরীয়তের মধ্যে দলিলবিহীন সোয়াবের আশায় কোন নতুন আমল করলে তাকে বেদাত বলা হয় ভালো করে শুনে রাখুন আল্লাহর নবী হজে গেছেন হজ এবাদত হজে যাওয়ার সময় আল্লাহর নবী উঠে চড়েছেন উঁটে চড়ার সময় দোয়া পড়েছেন দোয়া পড়াটা এবাদত আমরা হজে যাচ্ছি বিমানে চড়ে বিমানে চড়ে হজে যাওয়ার সময় আমরা দোয়া পড়ছি আল্লাহ নবী উঁটে চড়তে যেই দোয়া পড়েছিলেন আমরা বিমানে চড়তে সেই দোয়া পড়ছি নবীর জামানার বাহন পরিবর্তন হয়েছে হজে যাওয়ার অসিলা ছিল উঠ অশিলা পরিবর্তন হয়ে বিমান হয়েছে কিন্তু দোয়া এবাদত দোয়া পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর নবী রুটি খেতেন কয়খানা রুটি তিনি খেয়েছেন রুটি আল্লাহ নবী খেয়েছেন যেই কয়খানা তিনি যদি উম্মতকে বলে যেতেন আমি যে কয়খানা রুটি খেলাম তোমরাও সেই কয়খানা রুটি খাবে তাহলে বিরাট বিপদ হয়ে যেত আল্লাহ নবী যদি তিনখানা রুটি খেয়ে থাকেন যাদের দশখানা রুটি না হলে পেট ভরে না তারা বিরাট বিপদে পড়ে যেত অসুস্থ ব্যক্তি একখানা রুটি খাওয়াই তার উপরে জুলুম হয়ে যায় সুন্নত আমল করতে গিয়ে মুসিবতে পড়ে যেতেন আল্লাহ নবী মাগরিবের সালাদ তিন রাকাত পড়েছেন রুগীর জন্য তিন রাকাত সুস্থ ব্যক্তির জন্য তিন রাকাত মুকিমের জন্য তিন রাকাত মুসাফিরের জন্য তিন রাকাত সবলের জন্য তিন রাকাত দুর্বলের জন্য তিন রাকাত সবলের জন্য তিন রাকাত দুর্বলের জন্য তিন রাকাত মুসাফির মুকিম ধনী গরিব সবার জন্যই তিন রাকাত মাগরিবের সালাত ফরজ কেয়ামত পর্যন্ত তিন রাকাত থাকবে এটাকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর নাই তাহলে এবার বুঝুন এবাদত হলো তাওকিফি আর মহামালাত হলো এজতেহাদি মহামালাতের ব্যাপারে আপনার স্বাধীনতা রয়েছে একজন মুসলিমের দুইটি জীবন একটি জীবনের নাম আদাত আর আর একটি জীবনের নাম এবাদাত আদাত আর এবাদতের মধ্যে পার্থক্য হলো এই এবাদত তাও কিফি এবাদত আল্লাহর নবী যেখানে যেভাবে করেছেন সেখানে সেইভাবেই করতে হবে উনিশ কুড়ি করার অধিকার কোনো মানুষের নাই কিন্তু আদাত যেটা সেটার মধ্যে উনিশ কুড়ি হতে পারে এ মর্মে বর্ণিত তাবির উন্নাখাল খেজুরের প্রযোজন সম্পর্কে খেজুরের প্রজনন সম্পর্কে মুসলিম শরীফের হাদিস যোগ্য আল্লাহর নবী মানা করেছিলেন এই খেজুরের প্রজনন হবে না তারপরে যখন ফসলের ফলন কমে গেল আল্লাহ নবী তখন বললেন ইন্নামা আনতুম আলামু মিন্নি ফি উমুরে দুনিয়াকুম তোমরা তোমাদের দুনিয়াবি বিষয়ে আমার চেয়ে অধিক জ্ঞাত তোমরা খেজুরের আবাদ করো যেভাবে ফলন বাড়ে ওইভাবেই করো আপত্তি নাই বাড়িরা রাজি আল্লাহ যখন স্বাধীন হয়ে গেলেন তার স্বামী বেচারা মুগিস ও বেচারা বাড়িরার শোকে রোডে রোডে কেঁদে বেড়ায় মদিনার অলিতে গলিতে কেঁদে বেড়ায় আল্লাহ নবী বাড়িরাকে সুপারিশ করে বললেন বাড়িরা তুমি যদি মুগিসকে ফেরত নিতে তাহলে কতই না ভালো হতো আল্লাহর নবীকে বাড়িরা রাজি আল্লাহ না জিজ্ঞেস করলেন এটা কি আপনার অর্ডার না সুপারিশ আল্লাহর নবী বললেন সুপারিশ বললেন সুতরাং আপনার সুপারিশ আমি গ্রহণ করলাম না নবী মোহাম্মদুর রসুল্লাহ জাবের রাজি আল্লাহ তালানুকে বললেন জাবের তোমার উটটা আমার কাছে বিক্রি করে দাও জাবের রাজি আল্লাহ তালানহু বললেন আমার উটটা আমি বিক্রি করব না মসজিদের ইমামের কাছে যদি মুক্তাদি লাউ বিক্রি না করে তাহলে ইমাম সাহেব লাউয়ের দাম বললো বিশ টাকা মুক্তাদি বলছে পঁচিশ টাকার কমে বিক্রি করব না এবার বলেন এই মুক্তাদির নামাজ কি হবে না বাতিল হবে কেন ইমামের কথা তো মানল না ইমাম বিশ টাকা দিয়ে লাউ নিতে চাইল বিশ টাকায় লাউ ইমামকে দেওয়া হলো না পঁচিশ টাকা না হলে দিবে না ইমামের বিপরীত করলো ইমামের কথাকে লঙ্ঘন করলো লাউ বেচার সাথে ইমামের আনুগত্যের কি সম্পর্ক রয়েছে লাউ বিকৃত এটা দুনিয়ার একটি ব্যবসা সে বেচতেও পারে নাও পারে ইসলামী শরীয়ত স্বাধীনতা দিয়েছে কিন্তু আপনার ইমাম রুকুতে গেছে আপনি যদি রুকুতে না গিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার সালাদ সারা সার বাতিল হয়ে যাবে কাজেই বুঝুন শরীয়তের মধ্যে শরীয়তের মধ্যে সোয়াবের আশায় যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে তাহলে বেদাত এবার বলুন চশমা তো হিন্দু পরে মুসলমানও পরে বিমানে তো মুসলমানও চড়ে হিন্দু চড়ে তাহলে বিমানে চড়ার সাথে আর চশমা পরার সাথে শরীয়তের সুন্নত আর বেদাতের কানেকশন কোথায় এই ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া আর ওয়াসাইলুল শারঈয়া দিনিয়া দিন এবং দুনিয়ার পার্থক্য বুঝার না পারার কারণে একদল মানুষ মিছিল মিটিংকে এবাদত বলছে একদল মানুষ মিছিল মিটিংকে এবাদত মনে করছে মুসলিম মুসলিমের হাতে নিহত হওয়াকে শহীদ বলছে রাজনীতিকে এবাদত বলছে রাজনীতি না করলে ইসলাম থেকে তাকে খারেজ বলে ঘোষণা করছে জ্যান প্রকারের ইখতলাফের কারণে এক দল আর দলের বিরোধিতা করতেও দ্বিধাবোধ করছে না তাদের কাছে হক বাতিলের মাপকাঠি হলো রাজনীতি তাদের কাছে হক বাতিলের মাপকাঠি হলো তাদের দলে যোগদান করা আর না করা তাদের কাছে সত্য মিথ্যার মাপকাঠি হলো তাদেরকে ভোট দেওয়া আর না দেওয়া বন্ধুগণ অসাইলুল কাউনিয়া কাদারিয়া নীতিগতির উপরে চলার চেষ্টা করে অথচ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় তারা সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে আমরা দেখতে পাচ্ছি আসমান জমিনের সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে নাই অথচ আল্লাহ পাক বলছেন ওয়ালাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহা উরজাউন এখানে পার্থক্যটা একটু বুঝুন আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন ডান হাতে খাও পান করো কারণ ডান হাতে বাম হাতে শয়তান খায় এবং পান করে বাম হাতে পান করা শয়তানের কাজ আল্লাহ পাক দুটা হাত দিয়েছেন ডান হাত বাম হাত যে কোনোটাতে খাওয়ার এখতিয়ার আল্লাহ পাক দিয়েছেন কিন্তু আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য যেই বেদিনেরা যারা আল্লাহর বিধানকে মানে না তারাও কিন্তু কান দিয়ে শোনে আর চোখ দিয়েই দেখে নারীকে পুরুষের আসনে বসায় পুরুষকে নারীর আসনে বসায় এখানে তারা এখতিয়ার চালিয়ে যায় কিন্তু চোখ দিয়ে দেখার কান দিয়ে শোনা এখানে তাদের এখতিয়ার নাই তাই আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা তাও আউ ইচ্ছায় অনিচ্ছায় হোক সে যদি নাস্তিক হয় তবুও সে কান দিয়ে দেখার মতো পরিবেশ সৃষ্টি করতে পারবে না এই বিধানে তাও আউ কারহা ইচ্ছায় অনিচ্ছায় সে মানতে বাধ্য এটাকে বলা হয় হুকমে তাকবিনি হুকমে তাকবিনির ক্ষেত্রে তাদের মধ্যে কোনো স্বাধীনতা নাই হুকমে তাকবিনি মুসলমানও মেনে চলে হিন্দু মেনে চলে অমুসলিম মেনে চলে ইহুদি নাসারা মেনে চলে আস্তিক মেনে চলে নাস্তিক মেনে চলে আর যখন হুকমে তসরি আসে তখন তারা ওখানে উল্টিয়ে ফেলে বাম হাত বর্জন করে ডান হাতে খানাপিনা করো এরা হলো হুকমে তসরি হুকমে তসরির ব্যাপারে তারা তখন পরিবর্তন করে ফেলে হুকমে তাকবিনী আর হুকমে তসরি এই দুইটা হুকুমের পার্থক্য না বুঝার কারণে অনেক মাসলা গোলমালের মধ্যে থেকে যায় বন্ধুগণ আল্লাহ নবীর মসজিদের মেম্বার ছিল ঝাউ কাঠের আপনার মসজিদের মেম্বার কাঁঠাল কাঠের দুই দিন পরে আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সাত্তার লালু মুফতি আর ভুলু মুফতি এসে আয়লাদিস জামাতের মসজিদ গুলিতে গিয়ে বলবে হে জনগণ শোন এই দেখো বুখারির অত নম্বর পৃষ্ঠা অত নম্বর লাইন অত নম্বর খণ্ড পৃষ্ঠাও কয় খণ্ডও কয় লাইনও কয় এত নম্বর খণ্ড এত নম্বর পৃষ্ঠা এত নম্বর লাইন এই দেখো নবীর মেম্বর যাও কাঠের সুতরাং ঝাও কাঠ বাদ দিয়ে মেম্বর বানালে সেই মেম্বর বেদা আর সাথে সাথে কিছু লোক হ্যাঁ নতুন বলি সাররে পুরাণ বলি সাররে নতুন বলি ধররে চলো এই তো মুক্তি সাহেব দারুণ এক ব্যাপার এনে হাজির করে দিয়েছেন সাংগঠনিক জাজমেন্ট না থাকার কারণে আমিরের আনুগত্য না থাকার কারণে ফতুয়া ফারাইজের ব্যাপারে পারস্পরিক সমঝোতা না থাকার কারণে এই জামাত চলছে লাগামহীন কালকেও মুফতি ফতুয়া দিবে আর বলবে নবীর মেম্বার ছিল ঝাও কাঠের সুতরাং ঝাও কাঠের মেম্বার বানাতে হবে জনৈক মুফতি ফতোয়া দিচ্ছেন গোরস্থানে দাঁড়িয়ে কবরস্থানে দাঁড়িয়ে বলছেন হে জনতা শোন তোমাদের মধ্যে রাত্রে যে ব্যক্তি বিবির সাথে মিলন করে নাই সে কবরে নামবে আর যে বিবির সাথে মিলন করেছে সে কবরে নামবে না বুখারি শরীফ এত নম্বর খণ্ড এত নম্বর পৃষ্ঠা এত নম্বর হাদিস লাইন নম্বর এত বিরাট ব্যাপার বিরাট বড় মুক্তি সাহেব মুক্তি সাহেব লাইন পর্যন্ত বলে দেয় হ্যাঁ আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ নবী বলছিলেন আজকে রাতে যিনি বিবির সাথে মিলন করেন নাই তিনি কবরে নামবেন কথাটার প্রেক্ষাপট আগাগোড়া কিছু তো হবে হাদিস তো বুখারিতেই আছে ওলামায় কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ নবীর মেয়ে যখন রাত্রে মারা যায় ওসমান জুন্নুরাইন আর এক বিবিকে নিয়ে ঘর সংসার করছিলেন এবং যৌন সম্ভোগে লিপ্ত ছিলেন আল্লাহর নবীর মনে দারুণ কষ্ট লাগলো আমার মেয়েটি মরে গেল রাতে আর তুমি তোমার আর বিবিকে নিয়ে আরাম আয়েসে লিপ্ত থাকলে আমার মেয়ের প্রতি তোমার কোনো সিম্পিতি নাই আল্লাহ নবী অভিমান করে চাইলেন ওসমান জুন্নুরাইন যেন কবরে না নামতে পারে কবরে নামতে না পারে এই জন্য কিভাবে একটি ইঙ্গিত দেওয়া যায় তাই আল্লাহ নবী ইঙ্গিত দিয়ে বললেন রাত্রে যে বিবি মিলন করেছে সে কবরে নামবে না ওসমান দুন্নুরাইন বুঝতে পারলেন নবী আমাকে কবরে নামতে মানা করে দিলেন নবীর মেয়ে আমার স্ত্রী আমি কবরে নামাতে পারবো না আপনি হাদিস বুখারিতে পেয়ে গেলেন আর লাইন সহ বলে নিলেন আর কিছু লোক সমাজের লোকেরা বলল বিরাট বড় মুক্তি পাওয়া গেছে এই সমস্ত লোকগুলি কি বলতে চায় থেকে তারা এলো কেন তারা এখানে ঢুকেছে ঢুকে তারা এখানে কি বলতে চায় এই জিনিসগুলি তো আপনাদেরকে বুঝতে হবে আপনারা না বুঝে দারুল এফতায় ফতুয়ার বিষয়বস্তু না দিয়ে আপনারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেদিন বেশি দূরে নয় যেদিন এই জামাতের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে যাবে বন্ধুগণ বলতেছিলাম এই জিনিসগুলি জানতে হলে আপনাকে প্রচুর পরিমাণ লেখাপড়া করতে হবে প্রচুর পরিমাণ লেখাপড়া যদি না থাকে তাহলে যারা লেখাপড়া করেছে তাদের সাথে যোগাযোগ করে আপনি ফয়সালা নেবেন বা ফয়সালা দিবেন অথবা বলবেন যে আমাদের কেন্দ্রে লিখিত প্রশ্ন সেখানে জানা হোক জানানো হোক সেখান থেকে বোর্ডের মাধ্যমে ফয়সালা যেটা আসবে সেটা কার্যকর হবে নিজের ইচ্ছা মাফিক এইভাবে আমরা এই কাজগুলি করব না নতুবা আমরা বিপদে পড়ে যাব বেদাত যদি সমাজে চালু হয় তাহলে অনেকগুলি ক্ষতি হয়ে যায় বেদাত সমাজে চালু হলে প্রথম নম্বর ক্ষতি হলো আমল বাতিল হয়ে যায় আমল বাতিল হয়ে যায় হতভাগা বেদাতি জানে না আমার আমল বাতিল হয়েছে আল্লাহ পাক বলেন আমিলাতুন্না সেবা তাসলা নারান হামিয়া অনেক আমল করলো তারপরে জাহান নামের খড়ি হলো গত রাত্রে আমাকে প্রশ্ন করা হয়েছে যার নামাজ হয়নি আর যে নামাজ পড়ে নেই দুইজনের মধ্যে পার্থক্য কি বললাম যার নামাজ হয় নাই সে ইসলাম থেকে যার নামাজ যে নামাজ পড়ে নাই সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আর যার নামাজ হয় নাই সেই ব্যক্তি ওয়েল দোজকের অধিকারী হয়েছে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন ও লোক তো নামাজ না পড়ে জাহান্নামের খড়ি হবে এর জন্য আমার আপত্তি আফসোস কিছুই নাই অত পরিশ্রম করে নাই কিন্তু এই হতভাগা নাদান লোকটি রাত ভোর এই কঠিন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে সালাত আদায় করার পরেও জাহান নামের খড়ি হলো এর জন্য কতটা করুণা হয় আপনি একটু ভেবে দেখুন ওই জন্য তো ওই লোক সম্পর্কে আমরা কথা বলি এবং ওই লোক সম্পর্কে আমরা সতর্কতা অবলম্বন করি বেদাত করলে দুই নম্বর সমস্যা হল লিয়াহমেলু আউজার আহম কামিলা তাইয়ামাল কেয়ামাহ অমিন আউজার ইল্লাদিন ইউদিল্লুন আহম বেগাইর ইলম আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে নিজেদের পাপ তো বহন করবেই আর যাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরকে তাদের পাপগুলিকেও বহন করবে বেদাত করার কারণে জনৈক মৌলবী মোনাজাত করছেন আর বলছেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানা সাগিরা রব্বির হামহুমা কত বড় নাদান লেখাপড়া মোটে জানে না বলছে রব্বির হামহুমা এখানে হুমা দুই বচন রেখে দিয়েছে কামা রব্বাই রব্বাইয়া ওখানে দুই বচন ওখানেও দুই বচন রেখে দিয়েছে তারপরে নির জায়গায় গিয়ে না বলে ওখানে বহু বচন বানিয়ে দিল তাসলিমা নাসরিন বলেছিল কোরআন বদলাতে হবে তাই তাসলিমা নাসরিনকে দেশের মানুষ ঝাঁটা পিটা করে ঝাঁটা দেখিয়ে সুইডেনে পাঠিয়েছিল কিন্তু ওই মৌলবী সেই মৌলবী তো বাস আল্লাহ আকবর সে কোরআনের আয়াত বদলায় ফেলেছে তাসলিমা নাসরিন বলেছিল বদলাতে হবে আর এ বদলিয়ে ফেলেছে এই তো বেদাতের করুণ পরিণতি বন্ধগণ শুধু তাই নয় জনৈক মৌলবী সাহেব বলছেন আহ মোনাজাত নাই দেখাতে পারলে আমি গাড়িটা দিয়ে দিলাম বিরাট ব্যাপার জনগণ চিন্তা করছে চ্যালেঞ্জ ছুড়ে মারে এই তো গাড়ি দিয়ে দিবে বিশাল ব্যাপার আমার কাছে যখন এলো তখন আমি বললাম শুনুন আপনাদের দেশের ওই যে হাটের মধ্যে নারুয়ামালার হাটে ভাটির গাছ বেটে ওষুধ বানায় ভাটির গাছ বেটে ওষুধ বানায় সেই চ্যালেঞ্জ ছুড়ে মারে বিফলে মূল্য ফেরত আশি বৎসরের বৃদ্ধকে কুড়ি বৎসরের যুবক বানিয়ে দিবে বিফলে মূল্য ফেরত কিন্তু ও বেচারা পিজি হাসপাতালে ফ্রান্স থেকে ডাক্তারি শিখে এসে বলছে আমাকে বংশই দাও তোমার রুগী মারা গেলে আমি তোমার রুগীর জন্য দায়ী নয় তলক তো চ্যালেঞ্জ সুরে মারেই নাই বরঞ্চ বলছে রুগী বাঁচতেও পারে মরতেও পারে মরে গেলে আমি দায়ী না তাহলে এবার বলুন তো ডাক্তারকে ওই ভাটির গাছ বেটে ওই ওষুধ বানানো লোক ডাক্তার একজন লোক চ্যালেঞ্জ সুরে মারলো আর আপনি মনে মনে ভাবলেন বিরাট কিছু হয়ে গেছে আল্লামাতুদ্দাহার আমরা পেয়েছি বন্ধুগণ বেদাত যারা করবে তাদের চার নাম্বার করুণ পরিণতি জমজমের আপনার হাউজে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের হাদিস হাদিস আপনাদের সবারই জানা আছে আল্লাহর নবী বলেন আনা ফারতুকুম আলাল হাউজ হাউজে কাউসারের উপরে আমি তোমাদের অগ্রগামী হব একদল লোক পানি পান করার জন্য আসবে ফেরেস্তারা ব্যারিকেড সৃষ্টি করবে আল্লাহ নবী বলবেন হুম্মিন্নি ওরা আমার দলের লোক ওদেরকে আসতে দাও ফেরেস্তারা বললে ফাইন্না কালা তাদরি মা আহদাসু বাদাক তারা তোমার পরে কি বেদাত আবিষ্কার করেছিল তুমি তা জানো না আল্লাহ নবী বললেন সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি চার নাম্বার হলো এটা খুব জটিল ব্যাপার শাইকুল ইসলাম ইমাম এবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলহে বলেছেন বেদাতি ব্যক্তির তবা নসিব হয় না বেদাতি ব্যক্তি তবা নসিব হয় না জেনাকার মরার সময় জেনা থেকে তওবা করে চোর মরার সময় চুরি থেকে তওবা করে ডাকাত মরার সময় ডাকাতি থেকে তওবা করে কিন্তু বেদাতি মরার সময় আরো বড় মৌলবীকে দিয়ে বেদাত করায় যে লোক বছরে মিলাদ করায় মরার সময় বলে এবার তো মরেই যাব হয়তো বা শেষ মিলাদ এবার বড় মৌলবীকে দিয়ে পড়াই আর ছেলেকে বলে যায় বাবা এই মিলাদের অনুষ্ঠান যেন সারা জীবন জারি থাকে আমার মরার পরেও চালু রাখুস বদমাইশ লোক যে লোক চরিত্রহীন সে বলে না তার ছেলেকে যে আমি চরিত্রহীন ছিলাম তুই এই ব্যবসাটা চালু রাখিস কারণ সে জানে যে আমি অন্যায় কাজ করেছি চোর তার বেটাকে বলে না আমি চুরি করে গেলাম আমার এই চুরির পেশাটা তুই চালু রাখিস আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ ইয়াহজুবু আন তাওবাতি আহলিল বিদআতে হাত্তা ইয়াদা বিদআতাহু বেদাতি ব্যক্তির তওবার উপরে আল্লাহ ব্যারিকেড সৃষ্টি করে দেন যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তার তওবা নসিব হয় না বন্ধগণ এরপরে ছিল তাকলিদ বেদাত কেন আসে তাকলিদের কারণে আসে চার মাঝাবের চার ইমাম তাকলিদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দুইজন প্রধান সাগরেদ কাজী আবু ইউসুফ ইয়াকুবিন ইব্রাহিম এবং মোহাম্মদ বিন হাসান সাইবানি রহমতুল্লাহ আলহে তার মাঝাবের তিন ভাগের দুই ভাগ ফতুয়াকে বিরোধিতা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহের সব ফতুয়া চোখ বন্ধ করে ইমাম শাফি রহমাতুল্লাহ আলহে মানেন নাই তাই তো উস্তাদ সাগরেতের নামে দুইটি মাঝাব সমাজে চালু আছে বন্ধগণ মুসা কালিমুল্লাহ আলহিসাল্লাম খিজির আলাহিসাল্লামের কাছে বিদ্যা শিখতে গিয়েছিলেন খিজির আলাহিসাল্লাম বলছিলেন আমার কাছে যদি বিদ্যা শিখতে হয় কোনো কথা বলা যাবে না রাস্তায় গিয়ে যখন নৌকা ছিদ্র করলেন মুসা কালিমুল্লাহ খিজির আলাহিসাল্লামের প্রতিবাদ করে বললেন নৌকাটা ছিদ্র করলেন নৌকা তো ডুবে যাবে খিজির বললেন নৌকা জালেম বাদশার হাত থেকে হেফাজত করার জন্য এটাকে ছিদ্র করা হয়েছে দূষিত করা হয়েছে নির্দোষ নৌকা থাকলে জালেম বাদশা নিয়ে যাবে দূষিত করে দেওয়া হলে এখন আর জালেম নিবে না মুসা কলিমুল্লাহ বুঝেছিলেন নৌকাটা ডুবানোর জন্য ছিদ্র করা হয়েছে আর খিজির আলাহাল্লাম বুঝলেন নৌকাটা হেফাজত করার জন্য ছিদ্র করা হয়েছে আমি যখন বলছি ফরজ নামাজের পরে মোনাজাত বেদাত আপনারা প্রচলিত মোনাজাত ছেড়ে দিন তখন বলছে ও কুয়েতির টাকা খেয়ে কেবল মোনাজাত তুলেছে কয়েকদিন পরে নামাজ তুলবে হায় হতভাগা মুসলমান তোমার নামাজের সোয়াবকে সংরক্ষণ করার জন্য তোমাকে বলা হয়েছে অমা আলাইনা ইল্লাল বালাগ আকুলু কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালি সাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহ আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাওয়ির কুলুবানা বিল কিতাবি ওয়াস সুন্নাহ আগামী শনিবার রাত নয়টায় আমাদের চার ভাইয়ের ফ্লাইট একজন হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একজন হলেন শাহ ওলিউল্লাহ ভাই ইসলামিক টিভির ভাষ্যকার আরেকজন হলেন ভাই মুজাফর বিন মহসেন আর আরেকজন হলাম আমি আমানুল্লাহ বিন ইসমাইল আমরা পিস টিভির প্রোগ্রাম করার জন্য এক মাসের সফরে দুবাইতে ইনশাআল্লাহ যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে ছাড় দিয়ে কথা বলি না তারপরেও আল্লাহ পাক আমাদেরকে দিনের কথা বলানোর জন্য আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এটা আহলাদিস আন্দোলনের বরকত আহলাদিস আন্দোলনের ফসল বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন সুবহানাকা ও বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাম তাস্তাগফিরু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই অসুস্থ আছেন বিশেষ করে আমার আম্মা এবং আমার আব্বা দুইজনই তাবলিগ ইস্তেমায় আসতে পারেন নাই আপনাদেরকে সালাম বলেছেন আর দোয়া চেয়েছেন আমার ছোট ভাইয়ের ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে সে এই তাবলিগ ইস্তেমায় আসতে পারে নাই ঘরে বসে কাঁদছে আপনাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যদি তার হায়াত তুলে নিয়ে যায় তবে যেন ইমানের হালতে যায় আর আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেয় আল্লাহম্মা আমিন আল্লাহম্মা আমিন আল্লাহম্মা আমিন সুবাহানাক আল্লাহম্মা হামদিকা সাদু আল্লাহ ইলাহা ইল্লান তাস্তাকফির গতুবিলাইক তাম বাংলাদেশের অনেক রুগী এই তাবলিগ ইস্তেমায় আসতে পারেন নাই আল্লাহাক তাদের সেফায়ে কামেলা সেফায়ে আজেলা দান করুন যারা গত ইস্তেমায় এসেছেন এই ইস্তেমায় আসার আগে ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরে শান্তি পৌঁছিয়ে দিন আল্লাহ আমাদের প্রত্যেকে আহলাদিস আন্দোলনের জন্য কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন আমার মহতারাম আমির এই জামাতকে আল্লাহ হায়াত দারাজ করুন তার এই অখণ্ড নেতৃত্বে এবং সিদ্ধ হস্ত নেতৃত্বে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমির এই জামাতের পাশে অন্য আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন এই আহলাদিস জামাতের মধ্যে পারস্পরিক মিল মোহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিন তাদের ভিতরে যেন আন্তরিকতার সৃষ্টি হয় তাদের মধ্যে হিংসা দলাদলি যেন আমরা ভুলে যেতে পারি আল্লাহ তৌফিক দান কর আল্লাহ আমিন আল্লাহ আমিন সুবাহানাক আল্লাহ বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাম আসসালামু আলাইকুম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ